যে আলেম কয় না কথা দেশের তরে সমাজ থেকে পালিয়ে দূরে কোরআন কিতাব পুঞ্জি করে একলা নিজের ধান্ধা করে রাত্রি দিন যে আলেম লয় না খবর পাশের ঘরে না খেয়ে কার জীবন ঝরে দাওয়াত খেয়ে উদর ভরে হাদিয়া পে আয়েস করে ভাবনাহীন ভাবনাহীন সে আলেম মস্ত জালেম সে আলেম মস্ত জালেম সে আলেম মস্ত জালেম সে আলেম মস্ত জালেম সে আলেম মস্ত জালেম সে আলেম মস্ত জালেম সে আলেম মস্ত জালেম সে আলেম মস্ত জালেম যে আলেম কয় না কথা দেশের তরে সমাজ থেকে পালিয়ে দূরে কোরআন কিতাব পুঞ্জি করে একলা নিজের ধান্ধা করে রাত্রি দিন রাত্রি দিন রাত্রি দিন যে আলেম লয় না খবর পাশের ঘরে না খেয়ে কার জীবন ঝরে দাওয়াত খেয়ে উদর ভরে হাদিয়া পেয়ে আয়েস করে ভাবনাহীন ভাবনাহীন ভাবনাহীন সে আলেম মস্ত জালেম সে আলেম মস্ত জালেম সে আলেম মস্ত জালেম সে আলেম মস্ত জালেম সে আলেম মস্ত জালেম সে আলেম মস্ত জালেম সে আলেম মস্ত জালেম সে আলেম মস্ত জালেম যে আলেম এলেমটাকেই তার জীবনের উপার্জনের যন্ত্র বানায় যে আলেম খোদার কালাম নবীর হাদিস লোক ভোলানোর মন্ত্র বানায় যে আলেম এলেমটাকেই তার জীবনের উপার্জনের যন্ত্র বানায় যে আলেম খোদার কালাম নবীর হাদিস লোক ভোলানোর মন্ত্র বানায় যে আলেম মাদ্রাসা মসজিদ দেখিয়ে দেশ বিদেশের সৎকা নিয়ে বানায় নিজের প্রাসাদ বাড়ি হাই মডেলের চালায় গাড়ি রাজপথে রাজপথে রাজপথে যে আলেম ওয়াজ নসিহত পরকে করে দিন মানে না নিজের ঘরে স্বার্থ কায়েম রাখতে গিয়ে সন্ত্রাসীকেও হাত বাড়িয়ে ন্যায় সাথে ন্যায় সাথে ন্যায় সাথে সে আলেম দুষ্ট আলেম সে আলেম নষ্ট আলেম সে আলেম দুষ্ট আলেম সে আলেম নষ্ট আলেম সে আলেম দুষ্ট আলেম সে আলেম নষ্ট আলেম সে আলেম দুষ্ট আলেম সে আলেম নষ্ট আলেম যে আলেম মর্যাদা সম্মান বিকিয়ে মূর্খ লোকের হয় পরাধীন যে আলেম দুষ্ট লোকের মন জুগিয়ে উচ্চ পদে হয় সমাসীন যে আলেম মর্যাদা সম্মান বিকিয়ে মূর্খ লোকের হয় পরাধীন যে আলেম দুষ্ট লোকের মন জুগিয়ে উচ্চ পদে হয় সমাসীন যে আলেম খতিব হয়েও খোদার ঘরে সত্য কথা কয় না ডরে চাকরি বেতন ভাতার টানে প্রভাবশালীর হুকুম মানে চোখ বুঝে চোখ বুঝে চোখ বুঝে যে আলেম বৃত্তশালীর গোলাম হয়ে সব অনাচার জায়রে সয়ে হালাল হারাম এক করে তার মেজাজ মতন ফতোয়া দেবার পথ খুঁজে পথ খুঁজে পথ খুঁজে সে আলেম ব্যর্থ আলেম সে আলেম ভ্রষ্ট আলেম সে আলেম ব্যর্থ আলেম সে আলেম ভ্রষ্ট আলেম সে আলেম ব্যর্থ আলেম সে আলেম ভ্রষ্ট আলেম সে আলেম ব্যর্থ আলেম সে আলেম ভ্রষ্ট আলেম যে আলেম পবিত্র সুন্নতকে বানায় নিজকে ঢাকার পোশাক শুধু আড়ালে তাকুয়া ভুলে দুহাত খুলে দুনিয়াদারির খায় সে মধু যে আলেম পবিত্র সুন্নতকে বানায় নিজকে ঢাকার পোশাক শুধু আড়ালে তাকুয়া ভোলে দুহাত খুলে দুনিয়াদারির খায় সে মধু যে আলেম বাইরে সে যে মহান অলি লোকের চোখে দিচ্ছে ধুলি পরের টাকায় পকেট ভারী নেই আমানত ইমানদারি অন্তরে অন্তরে অন্তরে যে আলেম যাত্রা পালার পোশাক পরে টিভির চেয়ার দখল করে এলেম কালাম নেই ভিতরে মন গড়া সব বয়ান করে মুখ ভরে মুখ ভরে মুখ ভরে সে আলেম ভণ্ড আলেম সে আলেম মূর্খ আলেম সে আলেম ভণ্ড আলেম সে আলেম মূর্খ আলেম সে আলেম ভণ্ড আলেম সে আলেম মূর্খ আলেম সে আলেম ভণ্ড আলেম সে আলেম মূর্খ আলেম যে আলেম হজ কাফেলার পুণ্য কাজেও লোক ঠকানোর ভন্দি করে যে আলেম ইসলামী রাজনীতির নামে যেথায় সেথায় সন্ধি করে যে আলেম হজ কাফেলার পুণ্য কাজেও লোক ঠকানোর ফন্দি করে যে আলেম ইসলামী রাজনীতির নামে যেথায় সেথায় সন্ধি করে যে আলেম পড়লো অধিক জানলো অধিক চার আনা তার বুঝলো না ঠিক নিজের বুঝে সবচেয়ে জ্ঞানী চার দেয়ালের বাদশা তিনি এইভাবে এইভাবে এইভাবে যে আলেম চোখ দুটো তার উল্টা করে অন্য লোকের ভুলটা ধরে অন্য সবার দোষের পাহাড় নিজের গলদ একটুও তার নেই ভাবে নেই ভাবে নেই ভাবে সে আলেম অজ্ঞ আলেম সে আলেম ধূর্ত আলেম সে আলেম অজ্ঞ আলেম সে আলেম ধূর্ত আলেম সে আলেম অজ্ঞ আলেম সে আলেম ধূর্ত আলেম সে আলেম অজ্ঞ আলেম সে আলেম ধূর্ত আলেম যে আলেম ইমান আমল হক আমানত বজায় রেখে চলতে পারে যে আলেম বেশভূষা নয় চরিত্র আর কর্মে সবার দৃষ্টি কাড়ে যে আলেম ইমান আমল হক আমানত বজায় রেখে চলতে পারে যে আলেম বেশভূষা নয় চরিত্র আর কর্মে সবার দৃষ্টি কাড়ে যে আলেম মিল রাখে তার কথায় কাজে নিজকে বিলায় সবার মাঝে দেশের তরে দোষের তরে চিন্তা ফিকির চেষ্টা করে নিজগুনে নিজগুনে নিজগুনে যে আলেম অন্যায়ের প্রতিবাদ করে দুর্নীতির প্রতিরোধ করে অত্যাচারের সঙ্গে লড়ে কথায় লেখায় দিন বদলের বীজ বনে বীজ বনে বীজ বনে সে আলেম সত্য আলেম সে আলেম শ্রেষ্ঠ আলেম সে আলেম সত্য আলেম সে আলেম শ্রেষ্ঠ আলেম সে আলেম সত্য আলেম সে আলেম শ্রেষ্ঠ আলেম সে আলেম সত্য আলেম সে আলেম শ্রেষ্ঠ আলেম সে আলেম যোগ্য আলেম সে আলেম ধন্য আলেম সে আলেম পূর্ণ আলেম সে আলেম পূর্ণ আলেম সে আলেম যোগ্য আলেম সে আলেম ধন্য আলেম সে আলেম পূর্ণ আলেম সে আলেম পূর্ণ আলেম almadina.com almadina.com